আবু হুরাইরা হ্রজিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের মধ্যে সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তিকে তিনি উত্তর দিলেন তাদের মধ্যে যে আল্লাহকে সবচেয়ে অধিক ভয় করে তারা বললেন আমরা আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করিনি তিনি বললেন তাহলে মানুষের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি হলেন আল্লাহনবী ইউসুফ ইবনু আল্লাহনবী ইবনু আল্লাহনবী ইবনু আল্লাহর খলিল ইব্রাহিম আলাহিসাল্লাম তারা বললেন আমরা আপনাকে এ বিষয়েও জিজ্ঞেস করিনি তখন তিনি বললেন তাহলে তোমরা আমার নিকট আরবের খনি অর্থাৎ গোত্রগুলোর সম্পর্কে জিজ্ঞেস করেছ তাহলে শোনো মানুষ খনি বিশেষ জাহিলিয়াতের যুগে যারা তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ছিল ইসলামেও তারা সর্বোত্তম ব্যক্তি যদি তারা ইসলামী জ্ঞান লাভ করে আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন সূত্রে নবী সাল্লাহ সাল্লাম এরকমই বর্ণনা করেছেন